বাংলা মানবতা সমাধান إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানীয় শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলী আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের ওপরে আল্লাহ সুবাহ আলা সুরা আল আসারের যে চারটা গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলেছেন সেই চারটা গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে সাবার অর্থাৎ ধৈর্যের যে গুণ এবং বৈশিষ্ট্য আমাদের অবলম্বন করা উচিত এবং সেই গুণ বা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবং সেই ধৈর্য আমরা কিভাবে অবলম্বন করতে পারবো এবং রসুল সাল্লাহ ইসলামগণ কীভাবে ধৈর্য অবলম্বন করেছেন তার দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে ধৈর্যশীল পরিচয় দিয়ে সেই আল্লাহ সুফানা হওয়া তালার নৈকট্য লাভের রাস্তা বা উপায় আমাদেরকে বের করে নিতে হবে আল্লাহ সুফানা হওয়া তালা কোরআন মজিদের মধ্যে সুরা আহজাব ৩৩ নম্বর সুরার ৩৫ নম্বর আয়াতে একজন ব্যক্তির যে গুণ বা বৈশিষ্ট্য সেখানে দশটি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার মধ্যে এই সবর বা ধৈর্যেরও কথা বলা হয়েছে এবং এই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে আল্লাহ সুবাহ তালার কাছে উত্তম প্রতিদান তারা পেয়ে যাবে আল্লাহ সুবাহ তালা চূড়া আহজাব ৩৩ নম্বর সুরার ৩৫ নম্বর আয়তে বলছেন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ওয়ালমু মিনীন ওয়ালমু মিনাত মুমিন পুরুষ এবং মুমিন নারী ওয়ালকানিতিন ওয়ালকানিতাত অনুগত পুরুষ এবং অনুগত নারী অসাদেকিন ওয়াসাদেকাত সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী অসাবিরিন ওয়াসাবিরাত ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী ওয়ালখাশ ইন ওয়ালখাশ আত বিনীত পুরুষ এবং বিনীত নারী ওয়াল মোতাসাদ্দেকিন ওয়াল মোতাসাদ্দেকাত এবং দান খায়রাতকারী পুরুষ এবং দান খায়রাতকারী নারী অসমিনা ওয়াসমাত রোজাদার পুরুষ এবং রোজাদার নারী ওয়াল হাফিজিনা ফুরুজ আহম ওয়াল হাফিজাত নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী ওয়াজাকিরিন আল্লাহ কাসির ওয়াজাকিরাত এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী তাদের জন্য রয়েছে আল্লাহ সুবাহ তালার কাছে উত্তম প্রতিদান উত্তম রেজাল্ট উত্তম ফল তাহলে এই যে আল্লাহ সুবাহ এই সুরা আল আহজাবে দশটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বললেন এই দশ প্রকারের গুণ এবং বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবাহ বলছেন তার জন্য সফলতা তার জন্য সাকসেস তার জন্য উত্তম বদলা নির্ধারিত সে পুরুষ হোক অথবা স্ত্রী হোক স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি এই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে ইনশা আল্লাহ সে আল্লাহ সুফানাহ তালার নৈকট্য লাভ করতে পারবে আমরা এই যে গুণ এবং বৈশিষ্ট্যগুলো সেগুলো আগেই অনেকগুলো আলোচনা করেছি এবার যে ব্যাপারগুলো আলোচনা আমরা করিনি সেই আলোচনাগুলো আমরা একটু জানার চেষ্টা করব আল্লাহ তালা বলছেন ওয়াজা কিরিন আল্লাহ কাসিনা ওয়াজা কিরাত অর্থাৎ আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী তাহলে এই যে জাকির আল্লাহকে স্মরণ করা এই আল্লাহকে যদি আমরা স্মরণ করি বেশি বেশি করে তাহলে আমরা আল্লাহ সুফানাহ তালার নৈকট্য লাভ করতে পারবো আল্লাহর কাছে একটা উত্তম প্রতিদান পাবো তাহলে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করার জন্য আল্লাহ সুবাহ সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো বাহান্নতে বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তোমরা আমার শুকুর আদায় করো তোমরা আমাকে অবিশ্বাস করিও না আল্লাহ সুবাহ বলছেন যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এবং তোমরা আমার শুকুর আদায় করো তোমরা আমাকে অবিশ্বাস করো না তাহলে আল্লাহ সুবাহ তালাকে যদি আমরা স্মরণ করি বেশি বেশি করে স্মরণ করি তাহলে আল্লাহ সুবাহ তালা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করার জন্য এই যে আল্লাহর জিকির বা স্মরণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ ফাকরাবুল আলমিনের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন সেই হাদিসটা হজরত আবু হরেরা রাজিয়াল্লাহ তালাহ বর্ণনা করছেন সেই বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছ সেই বোখারি শরীফের হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হজরত আবু হরেরা রাজিল্লাহ তালানহ সেই হাদিসটা বর্ণনা করছেন যে একদল ফিরিস্তা আল্লাহ তালার পক্ষ থেকে এই পৃথিবীতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কে আল্লাহ তালার এই জিকির বা স্মরণ তসবি তাহলিল আল্লাহ তালার জিকিরে রত আছে এবার যখনই তারা দেখে যে কেউ আল্লাহ তালার জিকিরে রত আছে আল্লাহ তালার জিকির করছে ব্যস্ত আছে তখন সেই সমস্ত ফিরেস্তারা একে অপরকে ডাকতে থাকে এবং বলে তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য চলে এসো তখন যে ব্যক্তি বা যারা আল্লাহ সুবাহানা তালার জিকির বা স্মরণে ব্যস্ত আছে তাদের উপরে সেই সমস্ত ফেরেস্তারা ডানা বিস্তার করতে থাকে এই একের পর এক স্তর বা স্তর ডানা তাদের উপরে সেই আসমান পর্যন্ত পৌঁছে যায় তখন সেই ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহ জিজ্ঞেস করেন রসুল্লাহ সাল্লাহ বলছেন যে সেই সমস্ত ফেরিস্তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন যে তারা কি করছে তখন রসুল্লাহ সাল্লাহ বলছেন যে ফেরেস তারা তখন আল্লাহ সুবাহানা হওয়া তালাকে বলেন যে তারা আপনার বড়ত্ব আপনার প্রশংসা করছে আপনার মহত্ব তারা বর্ণনা করছে আপনার গুণগান করছে তখন সেই ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহানা হওয়া তালা জিজ্ঞেস করেন যে তারা কি আমাকে দেখেছে তখন সেই সমস্ত ফেরেস্তারা আল্লাহকে বলেন যে না তারা তো আপনাকে দেখেনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এবার আল্লাহ সুবাহ আবার ফ্রেস্তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি পেতে চায় তারা কি চায় তখন সেই সমস্ত ফেরেস্তারা বলবেন আল্লাহকে যে তারা আপনার কাছে জান্নাত পেতে চায় তখন আল্লাহ সুবাহ তালা আবার ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেস্তারা বলবেন আল্লাহ আল্লাহর কসম তারা তো জান্নাত দেখেনি তখন আবার আল্লাহ সুবাহ সেই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত। তখন ফেরেস তারা উত্তর দিবেন ইয়া রব্বুল আলমিন তারা যদি জান্নাত দেখত তাহলে তারা আরও বেশি বেশি করে আপনার গুণগান আপনার প্রশংসা আপনার মাহাত্ম বর্ণনা করত। তারপরে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাহ সেই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি থেকে বাঁচতে চায় তখন ফেরেস্তারা বলবেন যে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তখন আল্লাহ সুবাহ আবার তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম দেখেছে তখন তারা বলবেন না তারা তো জাহান্নাম দেখেনি তখন আল্লাহ সুবাহ আবার তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত। তখন সেই তারা আল্লাহ সুবাহ তালাকে বলেন আল্লাহ আল্লাহর কসম তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে আপনাকে ভয় করত আরো বেশি বেশি করে আমলে সলে ভালো কাজ করত নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করত। তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ সুবাহানা হাত তালা সেই সমস্ত ফেরেস্তাদেরকে বলবেন যে তোমরা সাক্ষী থাকো যে এই সমস্ত জিকিরে বা আল্লাহর স্মরণে যারা ব্যস্ত আছে তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তখন তাদের ফেরেস্তাদের মধ্যে একজন আবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন যে তাদের মধ্যে একজন ব্যক্তি সে তো জিকিরের উদ্দেশ্যে আসেনি আল্লাহর স্মরণের উদ্দেশ্যে আসেনি সে অন্য কোনো কাজে এসছে তখন আল্লাহ সুবাহ তালা সেই ফেরেস্তাদেরকে বলবেন তারা এমন একটা মজলিসে তারা এমন একটা জায়গায় আল্লাহ সুবাহ তালার জিকিরে বসে আছে যে সেখানে যেই অংশগ্রহণ করবে সেই ব্যক্তি সেই ক্ষমার মধ্যে অংশগ্রহণ করতে পারবে সুবহান আল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই যে হাদিসের যে বর্ণনা এই যে ঘটনা আল্লাহ তালার জিকির আল্লাহ সুবাহকে স্মরণ করা এবং জান্নাতের আকাঙ্ক্ষা করা জান্নাম থেকে বেঁচে থাকা এবং সেগুলো আমরা না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করে আমরা এতগুলো কাজ করছি এবং সেটা করার ফলে আল্লাহ সুবাহ তালা যে আমাদের প্রতি খুশি হয়েছেন এবং খুশি হওয়ার ফলে সেই ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলছেন যে তোমরা সাক্ষী থাকো আমি এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে এই রকম ভাবে যদি আমরা ক্ষমার উপায় বা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই জিকিরের মাধ্যমে তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবাহানা হওয়া তালাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং সেটাই আল্লাহ কোরআন মজিদের মধ্যে সুরা জুমা সুরা নাম্বার বাষট্টি আয়ত নাম্বার নয় এবং দশে বলছেন ইয়া ইহল্লাজিনা আমানু ইজা নু দিয়ালি সলাতে জুমা ইলা ওয়াজারুল বাই জালিকুম কুনতুম তাআলামুন হে ইমানদার লোকেরা যখন জুমার দিনে আজান দিয়ে দেওয়া হবে তখন তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণের দিকে জুমার নামাজের জন্য দৌড়ে এসো ফাসাউ ইলা জিকরিল্লাহ ওয়াজারুল বাই সমস্ত রকম কেনা বেচা তোমরা বন্ধ করে দাও জালিকুম খয়রুল্লাকুম ইনকুন্তুম তালামুন এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে এর মধ্যে একটা ভালাই বা সফলতা নিহিত আছে তার পরবর্তী আয়তে দশ নম্বর আয়াতটাতে বলা হচ্ছে কুজিয়াতি এবার যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে নামাজ পড়া হয়ে যাবে তখন তোমরা আল্লাহ সুবাহ রুজি রোজগারের জন্য জমিনের বুকে ছড়িয়ে পড়ো এবং এই রুজি রোজগার করতে গিয়ে আল্লাহ সুবাহানুভাতালাকে বেশি বেশি করে স্মরণ করো সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয় নিয়ে আমরা আবার হাজির হচ্ছি তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত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 যখনই নামাজের জন্য আজান দিয়ে দেওয়া হবে স্পেশালি এই শুক্রবারের নামাজের কথা বলা হচ্ছে সুরা জুমায় যে যখনই আজান দিয়ে দেওয়া হবে তখন তোমরা সেই আল্লাহর জিক্রি আল্লাহর স্মরণের জন্য সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দিয়ে কেনা বেচা ত্যাগ করে দিয়ে তোমরা নামাজের জন্য ছুটে এসো এবং যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফাইজা কুজিয়াতি সোলাত তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো ফজলিল্লাহ এবং আল্লাহর ফজল আল্লাহর রুজি তোমরা তালাশ করতে থাকো এবং তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তার ফলে তোমরা ফলাহ অর্থাৎ সফলতা অর্জন করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমরা নিজেরাই যদি ভাবি যে কতটুকু আল্লাহ সুবাহ তালার স্মরণ বা আমরা যে ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহ রুজি তলাশ করতে গিয়ে বেশি বেশি করে আল্লাহর স্মরণ করবে যখন নামাজের টাইম হয়ে যাবে আবার সেই নামাজের মধ্যে চলে আসবে তারপরে আমাদের যে কাজ দুনিয়াবি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব অবশ্যই আমাদের করতে হবে কিন্তু পাশাপাশি আমাদের আল্লাহ সুবাহ তালার এই যে জিকির এই যে স্মরণ এবং স্পেশালি এই যে শুক্রবারের কথা বলা হয়েছে আমরা বর্তমানেও অনেক এরকম প্রতিষ্ঠান আমরা দেখি এই শুক্রবারের দিনেও জুমার নামাজের আজান হয়ে যায় স্কুল কলেজে এই যে টিফিনের ব্যাপারগুলো থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এই বিশেষ করে শুক্রবারের দিনে এই নামাজের জন্য স্পেশালভাবে যেন আমরা দুটো তিনটে পিরিয়ড অফ করে এই আল্লাহ সুবাহ তালার ডাকে আমরা সাড়া দিয়ে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করি তবেই আমরা আল্লাহর নৈকট্য লাভ এই দুনিয়াতেও আমরা করতে পারবো এবং আখেরাতেও ইনশাল্লাহ আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো এবার আমাদের এই আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর স্মরণ বা জিকির করতে হবে এবার আল্লাহর জিকিরের আমাদের বাধা সৃষ্টি করে বা আমরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে থাকি এইরকম কিছু জিনিস আছে যেটা আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন যে আমরা নিজেদের ছেলে মেয়ে নিজেদের সন্তান সন্ততির মধ্যে ব্যস্ত থেকে আমরা আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকি আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে সুরা মুনাফিকুন তেষট্টি নম্বর সুরার ন নম্বর আয়তে বলছেন হে ইমানদার লোকেরা আমরা দেখছি যে যেখানেই জিকির এই সমস্ত বা আল্লাহ নৈকট্য লাভের উপায়ের জন্য যে গুণ বা বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইয়া এই হল্লাজিনা আমনও বলে সম্বোধন করা হচ্ছে অর্থাৎ ইমানদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন ভালোবাসেন এবং তারাই যাতে আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করতে পারে এই কারণে বারবার আল্লাহ সুবাহ সেই ইমানদারদেরকে লক্ষ্য করে এই শিক্ষাগুলো দিতে চাইছেন যে তোমাদের ধন লাতুলহিকুম তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে গাফেল করে না দেয় আল্লাহ সুবাহ তালার জিকির থেকে আল্লাহ সুবাহ তালার স্মরণ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যদি এই আয়াতগুলোকে একটু চিন্তা ভাবনা করে আমরা যদি রাত্রে শোয়ার সময় একটু ভাবি চিন্তা ভাবনা করি যে আমরা এই ২৪ ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহকে স্মরণ করি বা আল্লাহকে সবসময় আমরা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসি আমাদের ব্যবসা বাণিজ্যে স্কুল কলেজে অফিস আদালতে যে কোনো কাজ করি না কেন আল্লাহ বলছেন সেই সমস্ত কাজের মধ্যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো কিন্তু আমরা সব সময় আমাদের ছেলে মেয়ে আমাদের পিতা মাতা ভাই বোন আমাদের ব্যবসা বাণিজ্যকে নিয়ে এত ব্যস্ত আমরা হয়ে যাই যে আল্লাহর জিকের বা আল্লাহর স্মরণ থেকে আমরা অনেক সময় দূরে সরে যায় অনেক সময় গাফেল হয়ে থেকে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তালার নৈকট্য লাভ যদি আমরা করতে চাই তাহলে আল্লাহর এ জিকির আল্লাহর স্মরণ অবশ্যই আমাদের করতে হবে এবং এই যে গুণ এবং বৈশিষ্ট্য যদি আমরা আমাদের মনের মধ্যে আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই আল্লাহ সুবাহানা হুয়া তালার নৈকট্য লাভ করতে পারবো সেই সুর আহজাবের তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়তে আরেকটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল অর্থাৎ যারা নিজের লজ্জাস্থানের নিজের যৌনাঙ্গের হেফাজত করে অর্থাৎ অশ্লীল বেহায়াপূর্ণ কাজ থেকে যারা নিজেদেরকে রক্ষা করে তারাও আল্লাহ সুবাহ তালার কাছে উত্তম বদলা বা উত্তম প্রতিদান পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সুরা বান ইসরাইল সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার বত্রিশে বলছেন তোমরা জেনা ব্যবিচার ধর্ষণ এগুলোর কাছেই যাবে না কারণ এটা হচ্ছে জঘন্যতম কাজ এটা হচ্ছে একটা বেহায়াপূর্ণ কাজ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিজে নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারেও এই সমস্ত বিষয়গুলো সচেতন থাকব যে আমার ছেলে বা মেয়ে সে স্কুল কলেজে যাচ্ছে কিভাবে যাচ্ছে কার সাথে তার কোনো সম্পর্ক বা অশ্লীলতা বা বেহায়াপূর্ণ এই সমস্ত কাজগুলো তার মধ্যে আছে কিনা যদি থাকে অবশ্যই তাকে এই সমস্ত কাজগুলো থেকে নিষেধ করতে হবে নিষেধ করতে হবে মানা করতে হবে তা না হলে আল্লাহ সুফানা তালার যে আজাব বা যে গজব এবং যে শাস্তি সেটা আমরা যে কোনো মুহূর্তে এই দুনিয়াতে আমরা পেয়ে যাব আমরা এই কাজ থেকে অবশ্যই আমরা বেঁচে থাকব আমরা আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসগুলো নিষেধ করেছেন এবং যে গুণগুলো আমাদের মনের মধ্যে নিয়ে আসা জরুরি কম্পালসারি সেই গুণগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ সুবাহ তালার কাছে আমরা পরিত্রাণ পেতে পারবো আল্লাহ সুবাহ হওয়া তালার নৈকট্য লাভ করার জন্য আরেকটা বিষয় আমরা এ করতে পারি এবং যেটা নবী সাহেবরাও করেছেন নবী সাহেবরা মাসুম ছিলেন তাদের কোনো গুণা ছিল না তারা গুণা মুক্ত ছিলেন অথচ সেই সমস্ত নবী এবং রসুল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করতেন মোনাজাত করতেন মাগফেরাতের দোয়া করতেন অর্থাৎ এই দুয়াটাও আল্লাহর নৈকট্য লাভের একটা উত্তম একটা সুন্দর একটা মাধ্যম আমরা দুয়ার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে নিজের জীবনের এই দুনিয়াতেও পরিবর্তন আমরা চেয়ে নিতে পারি এবং আখেরাতে আল্লাহ সুবহানা হওয়া তালার কাছে আমরা নৈকট্য লাভ করতে পারি আল্লাহ সুবহানা হওয়া তালা কোরআন মজিদের মধ্যে বলছেন সুরা মোমিন চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়তে উদুনি আস্তাজিব লাকুম ও দৌড়ুনি তোমরা আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেবো যারা আমার ইবাদত বান্দিগিতে নিজেকে আত্ম অহংকার করে ফখর করে আমার দিকে ফিরে আসে না তারা জাহান্নামে প্রবেশ করবে সায়দ খুলুনা জাহান্নামা দাখিরিন তারা সোজা জাহান্নামে প্রবেশ করবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তো গুণাগার বান্দা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ সুবাহ তালার কাছে মোনাজাত করতে হবে দোয়া করতে হবে নবী সাহেবরা যদি মাসুম থাকা সত্ত্বেও গুণা থেকে মুক্ত থাকা সত্ত্বেও তারা যদি এত আল্লাহ সুবাহ তালার কাছে মাগফেরাতের দোয়া করেন আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেন তাহলে আমরা তো পাপি গুণাগার গুনায় নিমজ্জিত তাহলে আমাদেরকে কত বেশি বেশি করে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করা উচিত কত বেশি বেশি আল্লাহ সুবাহ তালার কাছে মোনাজাত করা উচিত আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহর কাছে আমরা দোয়া করি বা মোনাজাত করি অনেক সময় আমরা সেই জিনিসটা আল্লাহর কাছে চাই সেটা হয়তো পাই না অর্থাৎ দোয়া কবুল হয় না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যে কোনো জিনিস আল্লাহর কাছে করি তার একটা সিস্টেম বা পদ্ধতি আছে আমরা যে আল্লাহর কাছে চাই তারও একটা সিস্টেম বা পদ্ধতি আছে সেটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে কোনো কিছু চাইব তখন প্রথমে আল্লাহ সুবাহ তালার প্রশংসা বর্ণনা করব। সেটা আলহামদুলিল্লাহ রবিল আলমিন অর্থাৎ সুরা ফাতেহাও বলা যেতে পারে এই ফাতেহা সুরা দিয়েই সবচাইতে উত্তম কারণ ফাতিহা এমন একটা সুরা এই সুরার মধ্যে আল্লাহর মোনাজার থেকে শুরু করে আল্লাহর প্রশংসা সমস্ত কিছু তাহলে এই ফাতেহা সুরা বলে আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে শুরু করব। তারপরে হচ্ছে দরুদ শরীফ বলা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপরে দরুদ পাঠ করা তারপরে এবার আমরা যে কোনো বিষয় নিয়ে আল্লাহ সুবাহ তালার কাছে চাইতে পারি কোরআন শরীফে আল্লাহ সুবাহ তালা অনেক নবী এবং রসুলের দোয়া করার যে ঘটনা সেটা বর্ণনা করেছেন এবং সেই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আল্লাহ সুবহানা তালার কাছে দোয়া করতে হবে মোনাজাত করতে হবে যাতে আল্লাহ সুবহানা তালার নৈকট্য আমরা লাভ করতে পারি যেমন আদম আলহিসাল্লাতামের যে দোয়া করার যে ব্যাপার কোরআন শরীফের সুরা আরাব সাত নম্বর সুরার তেইশ নম্বর আয়তে বলা হয়েছে আদম এবং হাওয়া আলহ ইসলাম তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন রব্বানা জালামনা আনফুসানা ও ইল্লাম তাকফিরানা ও তারা হামনানা কুনান্না মিনাল খাওয়াসিন হে আমাদের প্রতিপালক হে আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের প্রতি রহম না করো তাহলে আমরা সেই অত্যাচারিতদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে আদম এবং হাওয়া আলি ইসলাম তারাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন তারা যে জুলুম অত্যাচার একটা ভুল করেছিলেন সেই ভুলের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন সুরা বাকারাতে এক নম্বর আয়তে আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাত ওয়াফিল আখরাতে হাসনাত ওয়াকেনা আজাবান্নার হে রাব হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে এই দুনিয়া এবং আখেরাতের জীবনে কল্যাণ দান করো তাহলে এখানে বলা হচ্ছে দুনিয়া এবং আখেরাত উভয়ের জীবনে আল্লাহ তুমি আমাদের কল্যাণ দান করো তাহলে উভয় জীবনে কল্যাণ পেলেই আমরা আল্লাহ সুবাহ তাল্লাহ নৈকট্য লাভ করতে পারবো ইউনুস আলহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাছের পেটে থাকা অবস্থায় সুরাম বিয়ার সাতাশি নম্বর আয়তে আছে সেখানে বর্ণনা করা হয়েছে লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি একমাত্র ইলাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি মহান পবিত্র আল্লাহ সুবাহ তার দোয়া তার মুনাজাত কবুল করেছিলেন হাইরত মুসা আলহ সালাতাম তিনিও আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করেছিলেন যখন তাকে বলা হয়েছিল তুমি ফিরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার করো তখন মুসা আলহ ইসলাম বলেছিলেন ইয়ার রব্বুল আলমিন আমি তো ঠিকভাবে কথা বলতে পারি না আমার জোবান আমার টাং পরিষ্কারভাবে আমি কথা বলতে পারি না তাহলে সেই মুসা আলহ ইসলাম দোয়া করেছিলেন এবং সেই দোয়া আছে সুরা তাহা কুড়ি নম্বর সুরার পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়তে সেই মুসা ইসলাম যে দোয়া করেছিলেন সেটা বর্ণনা করা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে এই বিষয়ের উপরে থাকবো ওয়াখরদা ওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোবান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান Why adopt a Muslim character? I'm your host, Yusuf Estes. Why follow the prophetic way? We're going to be talking about some of the most important things about Islam today. Why worship none but Allah? Is Islam essential to uproot existing evils from the world? what it's all about, why we're here, and so much more. To get answers to your queries, দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়